তিনি আরও বলেছেন তোমরা চার ব্যক্তির নিকট হতে কোরআন শিক্ষা করো আবদুল্লাহ ইবনু মাসুদ সালিম মাওলা আবু হুজাইফা উবাই ইবনু কাব ও মুয়াজ ইবনু জাবাল রদিল্লাহ তালাহু